রব্বুল্লা আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে এরকম একটি মোবারকময় দৈয়ফর রহমানদেরকে নিয়ে আল্লাহ সুবাহতালার মেহমানদেরকে নিয়ে এরকম একটি মাজলিসে আল্লাপাক আমাকে এবং আপনাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এর জন্য আল্লাহ রব্বুল্লা আলমিনের শকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আপনারা একদিকে মুমিন হিসাবে আমাদের পরস্পর পরস্পর ভাই বোন আবার আপনাদের সাথে আরেকটি বিশেষ সম্পর্ক যে আপনারা এই কেউ কেউ আছেন এই বছর দুই সালে হজ্জ বায়তুল্লাহর ইচ্ছা পোষণ করেছেন তারা হলেন মুরিদান লীল হজ হজের ইচ্ছা পোষণকারী এখনও হাজি হন নাই এরকম কয়জন আছেন একটু কষ্ট করে হাতটা তুললে বুঝতে পারবো যে আমাদের আলহামদুলিল্লাহ আপনারা হলেন এই বছর হজ করার নিয়ত করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের হজকে হজ্জে মাবরুর হিসাবে কবুল করুন আমিন আর ইতিপূর্বে হজ করেছেন যারা হাজ এবং হাজা এরকম ভাই বোনেরা কয়জন আছেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা যারা হাজি হয়ে গেছেন আল্লাহ সুবাহতালার খাতায় যাদের নাম হাজি লিপিবদ্ধ হয়ে গেছেন তারাও আছেন আবার যারা হাজি হতে যাচ্ছেন ইনশাআল্লাহ তারাও আছেন তো আমাদের আজকের আলোচ্য বিষয় যেটি ইতিপূর্বে আমাদের শায়েখ রফিকুল ইসলাম মাদানী হাফেজাহুল্লাহ তিনি অনেক সুন্দর করে মাবরুর হজের জন্য করণীয় আলোচনা এই বিষয়ে উনি আলোচনা করেছেন তো আমাদের আলোচ্য বিষয় হল হজকারীর দৈনন্দিন আখলাক ও মোয়ামেলাত এই কাফেলা যে কাফেলার সেমিনারে আমরা আজকে উপস্থিত হয়েছি কাফেলার নাম হল আসন্না আসন্না হস কাফেলা আলহামদুলিল্লাহ একটি সুন্দর নাম দা আসন্না অর্থাৎ এই হজ্জে বাইতুল্লাহ হজের যে কাজটা করা হবে সম্পাদন করা হবে এটা ইনশাআল্লাহ সুন্নার আলোকেই হবে এই জন্য এই কাফেলার নাম হলো আসন্না হস কাফেলা আমাদের দেশ থেকে প্রতি বছর যেই হাজি সাহেবরা ভাই বোনেরা যান অধিকাংশ ভাই বোন হজ করেন গাইরে সুন্না সুন্নার আলোকে হজ খুব কম ভাই বোনের নসিব হয় অধিকাংশ ভাই বোন যারা আমাদের বাংলাদেশ থেকে হজ করেন অধিকাংশ ভাই বোন হজ্জবায়তুল্লার কাজ করেন আমরা সরাসরি দেখি যে তাদের হজের মধ্যে সুন্না থাকে না সুন্না বহির্ভূত মানে নিজেদের ইচ্ছা মতো নিজেদের বানানো পদ্ধতিতে হজ করেন প্রথমেই তারা হজের নিয়ত সহি যে নিয়ত সেই নিয়ত না করে তারা বেদাতে নিয়ত করেন এরপরে যখন তাওয়াপ করতে যান তাওয়াপের অসংখ্য পদ্ধতির মধ্যে বেদাতি পদ্ধতি সাইর মধ্যে অসংখ্য বেদাতের পদ্ধতি মিনা আরাফাত মুজদালিফা জামারায় সব জায়গায় বিভিন্ন রকমের বেদাতি আমল বেদাতি আকিদা এগুলো পোষণ করে আমাদের দেশের হাজি সাহেবেরা হজ করেন এত দূর থেকে বাংলাদেশ থেকে এত টাকা খরচ করে হজ্জবায়তুল্লাহ যান সেখানে আরাপাতের ময়দানে গিয়ে বলে যে জোহরের ওয়াক্তে জোহর পড়বেন আসরের ওয়াক্তে আসর পড়বেন যেখানে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবাইকেরামদেরকে নিয়ে জোহর এবং আসর একসাথে আদায় করেছেন জোহরের ওয়াক্তে এক আজান এবং দুই একামতে জোহর এবং আসর কসর করে দুই রেখাত দুই রেখাত করে আদায় করেছেন স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে সেখানে মক্কা মোকার সাহাবিরাও ছিলেন যারা মক্কার স্থায়ী বাসিন্দা তারাও নবী সাল্লামের সাথে ছিলেন সেখানে নবী সাল্লা সাল্লাম ছিলেন মুসাফির মদিনা থেকে আসছেন কিন্তু যারা মক্কার বাসিন্দা তারা কি মুসাফির না মুকিম তো তারাও নবী সাল্লামের পিছনে কসর করছেন না কসর করেন নাই তারা কি এই জমা করছেন না জমা করেন নাই তা আপনি বাংলাদেশ থেকে গিয়ে ওখানে মুকিম হয়ে গেছেন অথচ সৌদি সরকার আপনাকে থাকার অনুমতি দিছে কয়দিন আপনার ভিসার মধ্যে লেখা আছে মামা সেমুল হাজ হজর মৌসুমে থাকতে পারবেন হজ শেষ আপনাকে ফিটাই দৌড়াই দিবে ওখানে আপনাকে থাকতে দিবে না আপনি অল্প কয়দিনের জন্য গেছেন আজ যায় নাকি সৌদির আপনি স্থায়ী বাসিন্দা হয়ে বসে গেছেন আপনি মনে করতেছেন আমি এখানে মুকিম হয়ে গেছি আর নবী সাল্লামের সাথে যারা হজ করেছেন তারা মক্কার একেবারে স্থায়ী বাসিন্দা সেই স্থায়ী বাসিন্দারাও নবী সাল্লাহ সাল্লামের সাথে জোহর আসর কসর করছেন জমা করছেন আর আপনি বাংলাদেশ থেকে যাই আপনি ফতোয়া বাহির করছেন যে আপনি সেখানে মুকিম এই জন্য কসর করা যাবে না আর জোহর ওয়াক্তে জোহর পড়বেন আসর ওয়াক্তে আসর পড়বেন দলিল কি দলিল হলো আমাদেরকে যে মহিউসুন্না গুলশান আজাদ মসজিদের খতিব বলছেন আমি আরাফার ময়দানে অনেককে জিজ্ঞাসা করছি যে আপনারা যে এই কাজ করতেছেন এটা দলিল কী আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম করলেন এরকম সাহাবাই কেরাম করলেন এরকম তাবেইনে কেরাম করলেন এরকম আপনারা করতেছেন ব্যতিক্রম এটার ফতোয়া ফাইছেন কই এটা কে কোথায় ফাইলেন দলিল বলেন বলে যে দলিল হলো আমাদের গোলশান আজাদ মসজিদের খতিব বলছেন তা আমি বললাম আজাদ মসজিদের খতিবের কথা নিব না আমার রাসুলের কথা নিব আজাদ মসজিদের খতিবের কথা মানবো না সাহাবাহিকরামের কথা মানবো তারপরে দলিল কি আমাদের বড় হুজুর বলছেন অমুক ফির সাহেব বলছেন অমুক বুজুর্গ বলছেন এগুলো হলো দলিল এই দলিল দিয়ে দেখেন বাংলাদেশ থেকে এত কষ্ট করে জীবনে একবার হজ্জে জন্য গেছেন সেখানে যাই ও সুন্নত অনুযায়ী হজ নসিব হয় নাই তাহলে এদের কত বড় দুর্ভাগ্য না হজে গেল কিন্তু হজটা সুন্নত অনুযায়ী হয় নাই তাওয়াপটা করতে জানা না তাওয়াপের নিয়ত করবে সুমা দিতে থাকে হাতের মধ্যে বিসমিল্লাহ আল্লাহ আকবর ওয়ালিল্লাহাম বিসমিল্লাহ আল্লাহ আকবর ওয়ালিল্লাহাম দুই হাত তুলে কি অবস্থা করতেছে মানে তাও যে শুরু করবে সেটাই জানা না সেটাই বেদাত দিয়ে শুরু তাও আপনার মাঝখান দিয়ে বিভিন্ন রকমের দোয়া দরুদ বানানো দোয়া দরুদ পড়তেছে বেদাতে দোয়া দরুদ এইভাবে জায়গায় জায়গায় মানে অসংখ্য বেদাতে ভরা হজের কাজ করতেছে কিন্তু বাংলাদেশে আসার পরে ওনারা সব হয়ে গেছেন কেউ আলহাজ কেউ হাজি টাকা পয়সা একটু কম হইলে হাজি সাহেব আর বেশি হইলে আলহাজ হাজি আর আলহাজেও আবার একটু পার্থক্য আছে বাংলাদেশে অথচ সাহাবাই কেরাম তাবেইনি কেরাম সালফেস আলহীন সবাই হজ করছেন আমরা যখন হাদিস পড়ি আন আবি হরাই তারাদি আল্লাহ আনহু কল কল আর রসুল্লাহ আবু হরাই রাদিল্লা কি হাজি না গাইরে হাজি হজ করছেন না তা আন হাজি হজরত আল্লামা মুফতি মহাদিস আবু হরাইরা রাদি আল্লাহ এরকম কোনো হাদিসে আছে খালি আবু হরাইরা আল্লাহ আকবর যিনি এত সর্বাধিক হাদিস বর্ণনা করলেন তিনি শুধু আবু হরাইরা আর আমরা আবু হরাইরার বর্ণনা করা একটা হাদিস সনদ সহ মুখস্থ পারি না আমরা হয়ে গেছি আল্লামা মুফতি তারপরে হাজি আলহাজ অমুক অমুক আরো অনেক অনেক উপাধির অধিকারী অর্থাৎ আমি যে কথাটি বলতেছি সেটি হলো মানে বেদাতি পদ্ধতিতে হজ করে এসেও আমাদের দেশের অসংখ্য ভাই অসংখ্য বোন আছেন হাজি এবং আলহাজ আল্লাহ সুবানতলার নিকটে সমস্ত এবাদত কবুল হওয়ার জন্য মূল যে শর্ত সেটা হলো এত্তেবা সুন্না সুন্নার আলোকে যদি এবাদত না হয় সেটা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 প্রথমে যে কথাটি বলবো যে আসন্না হজ কাফেলা এটার সাথে আমরা সম্পৃক্ত হতে পেরে আল্লাহর দরবারে আবারও সুক্রিয়া আদায় করি যাতে আমাদের টুকু সুন্নার আলোকে এবং আলহামদুলিল্লাহ আপনাদের যে আমিরুল হজ যাকে বানানো হয়েছে বাংলাদেশের শীর্ষ আলেমদের কয়েকজনের একজন এবং আপনাদের সৌভাগ্য যে এরকম আমিরুল হজ পাইছেন এটা বিশাল সৌভাগ্য আলহামদুলিল্লাহ আল্লাহর বিরাট নিয়ামত ওনার সাথে থেকে যদি আলহামদুলিল্লাহ হজ করতে পারেন আশা করি ইনশাল্লাহ সেটা আসন্নার হজে হবে ইনশাআল্লাহ কোনো বেদাত সেখানে স্থান পাবে না ইনশাআল্লাহ সুন্নার আলোকে পাক আমাদের সবাইকে হজ করার তৌফিক দিন সকলে বলে আমিন আমাদের আলোচনার বিষয় হলো হজকারীর দৈনন্দিন আখলাক ও মোয়ামেলাত হজকারী কারা হজকারী বলতে যার হজ হয়ে গেছে মানে যারা এখনো হজ করতে যাচ্ছেন তারা এখনো হাজি হন নাই কিন্তু আমাদের বাংলাদেশের সিস্টেম হলো যে কলেজে যেদিন চাকরি শুরু করে সেদিন প্রফেসর হয়ে যায় দেখবেন যে কলেজের লেকচারার হইলে কেউ আর লেকচারার বলে না বলে কি প্রফেসর সাহেব হ্যাঁ, অথচ উনি এখনো লেকচারার প্রফেসর হইতে হইতে আরো বিশ বছর পঁচিশ বছর লাগবে কিন্তু বিশ পঁচিশ বছর অপেক্ষা করা লাগে না শুরুর দিন থেকে প্রফেসর এ ভর্তি হইলে ডাক এখন এমবিবিএস পাস করে নাই ডাক্তার সাহেব তারপরে আর ডাক্তার হওয়ার জন্য তো আমাদের দেশে সার্টিফিকেটও লাগে না রাস্তার পাশে দাঁড়াইয়ে ওষুধ বিক্রি করা যায় বড় ডাক্তার হওয়া যায় এবং এমবিবিএস ডাক্তারকে চ্যালেঞ্জ করতে পারে যে কে আছেন আমার সামনে যে আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো তাহলে রাস্তার পাশে দাঁড়াইলেও ডাক্তার হওয়া যায় তো এই জন্য আমাদের দেশে হজ সম্পাদনের আগেও হাজি হওয়া যায় আগে থেকেই বলা শুরু করে যে হাজি সাহেব তা আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের যারা নিয়ত করছি এবছর হজ্জে বায়তুল্লাহ করার আল্লাহ সবাইকে হজ্জে বায়তুল্লাহ হজ্জে মাবরুর নসিব করুন আমিন এই হজ করার পরে যিনি হাজ হবেন হাজ যা হবেন এটা আল্লাহর এক বিরাট নিয়ামত এবং হজ করার পরে আপনি নতুনভাবে জন্মগ্রহণ করবেন নতুন শিশুর মতো হয়ে যাবেন আপনার বয়স ষাট বছর কিন্তু আপনি শিশু সে এমনভাবে দেশে ফিরে আসে যেন তার মা আজকেই তাকে প্রসব করেছে সোহান যেদিন আপনি বাংলাদেশে ফিরে আসতেছেন সেদিন আপনার নতুন জন্ম হয়েছে আপনি শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসতেছেন তাহলে এটা আল্লাহ রব্বুল্লা আলমের বিরাট এক নিয়ামত হজ্জে মাবরুর করে ফিরে আসতেছেন হজ্জে মাবরুরের প্রতিদান হলো আল হজ্জুল মাবরুর লাইসালাহ জাজা উনিল্লাল জান্না হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হলো জান্নাত সোহান আল্লাহ আল্লাপাক সুরাই ইউনুসের আটান্ন নম্বর আয়তে বলছেন আল্লাপাক যখন তোমাদেরকে কোনো অনুগ্রহ করেন কোন রহমত দেন ফাবিদালিকা ফালিয়াফরাহু এটার জন্য তোমাদের খুশি হওয়া উচিত তাহলে হজ করার আল্লাহ তৌফিক দিয়েছেন এটার জন্য একজন হাজির প্রথম কাজ হলো তিনি খুশি হবেন তার মন উৎফুল্ল থাকবে যে আল্লাপাক আমাকে কবুল করছেন বলেই আমি হজে যেতে পেরেছি আল্লাহ যদি কবুল না করতেন তাহলে আমি হজে যেতে পারতাম না এজন্য আপনার হজ থেকে যখন আমরা ফিরে আসি তখন নবিসাম একটা দোয়া শিখেছেন যে যখন তোমার এলাকাটা দেখবা তোমার বাড়ি ঘর দেখা যাবে দেখা যাওয়ার সময় একটা দোয়া পড়তে হবে দোয়াটা হলো আইবুনা তাইবুন আবিদুন লিরব্বিনা অর্থাৎ আমরা ফিরে আসলাম এমনভাবে তা এবন তাওবাকারী হিসাবে আবেদুন আল্লাহর আবেদ হিসাবে ফিরে আসলাম লে হা হামেদুন আমাদের রবের জন্য প্রশংসাকারী হিসাবে ফিরে আসলাম সোহার আল্লাহ সহি মুসলিমের হাদিস এইখানেই বলা আছে আপনি হজর পরে কি কি কাজ করবেন এ দোয়ার মধ্যে বলা আছে জন্য নবী সাল্লা সাল্লামের উপরে সকল এবাদত ফরজ হয়েছে কিন্তু আল্লাপাক দিন পরিপূর্ণ হওয়ার ঘোষণা দেন নাই যখন হজ ফরজ হয়েছে হজের কাজ যেদিন শেষ করছেন সেদিন আয়াত নাজিল হয়েছে হজ কোন দিন কমপ্লিট হয় আপনি হাজি হবেন কোন দিন বলেন তো দেখি জি আল আরাফা হজ হলো আরাফার দিনে হজ আরাফার ময়দানে আল্লাহ আপনাকে পৌঁছার তৌফিক দিয়েছেন তখনই আপনি মনে করবেন যে আমার হজ হয়েছে সেদিন আপনি হজের কাজ কমপ্লিট যদিও এরপরে আরও কিছু হুকুম আকাম বাকি থাকে কিন্তু মূল হজ আপনি আরাপার ময়দানে উপস্থিত হলেই সম্পাদন হয়ে যায় নবী সাল্লা সাল্লাম যখন আরাপার ময়দানে উপস্থিত হয়েছেন যেদিন হজ কমপ্লিট সেদিন আল্লাহ সুবান তালা সৌরা আল মায়দার তিন নম্বর আয়াতে কারিমা নাজিল করছেন আল্লাপাক বলে দিলেন আলিয়াউমা আকমাল তোলাকুম দিনাকুম ওয়া তো আলাইকুম নির্মাতি ইসলাম এতদিন পর্যন্ত এত আবাদত ফরজ হলো কিন্তু আল্লাপাক এই দিন পরিপূর্ণ হয়েছে এটার ঘোষণা দেন নাই যেদিন হজ্জে বায়তুল্লাহ কমপ্লিট হয়েছে সেদিন আল্লাপাক ঘোষণা দিচ্ছেন দিন আজকেই তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম দিন পরিপূর্ণ হয়ে গেছে তাহলে হজ এমন একটি আবাদত আপনার জীবনে যত আবাদত করেছেন কোনো আবাদত দিয়ে আপনি পরিপূর্ণ দিন পালন করেন নাই যেদিন হজ কমপ্লিট হবে সেদিন আপনি বুঝবেন যে আজকে আমার দিন পরিপূর্ণ হয়েছে সোহান আল্লাহ এজন্য আপনার হজ কবুল হয়েছে না না হয়েছে বুঝবেন কিভাবে আপনি অনেক দিন এক ডাক্তারের আন্ডারে চিকিৎসা করছেন তা এখন আপনি সুস্থ হয়েছেন না না হয়েছেন বুঝবেন কিভাবে এটা বুঝার আবার পরীক্ষা করতে হবে না আপনি চল্লিশ দিন ট্রেনিং দিলেন আপনার ট্রেনিং কি সাকসেস হলো না সাকসেস হয় নাই হজ কবুল হয়েছে না হয় নাই এটা বুঝবেন কিভাবে এটা বুঝার একটা যন্ত্র আছে এটা বুঝার একটা সুন্দর কৌশল আহলুল এলেমেরা সালফেস আলহিনেরা শিখাই দিছেন সেটার পদ্ধতিটা হলো ইন্না আলামাত আল মাবরুর আইয়ার জি আল আফদালুম মিম্মা কান আলাইহি কাবলা সাফারিহি হজে যাওয়ার আগের অবস্থা আর হজ থেকে ফিরে আসার পরের অবস্থা দুইটার মধ্যে যদি পার্থক্য হয় তো বুঝবেন হজ কবল হয়েছে আগে জামাত হয়তো পাঁচ ওয়াক্তের মধ্যে চার ওয়াক্ত জামাতে নামাজ পড়তেন এক ওয়াক্ত জামাত মিস হইত কিন্তু হজ থেকে আসার পরে আর জামাত মিস হয় না পাঁচ ওয়াক্তই তাকবির উল্লার সাথে পড়তে পারেন আগে হয়তো লেনদেনের ক্ষেত্রে কিছু সমস্যা ছিল সুদের সম্পর্ক ছিল ঘুষের সম্পর্ক ছিল বা অবৈধ উপার্জনের সম্পর্ক ছিল হজ্জে বায়তুল্লাহর পরে আর হারাম উপার্জনের সাথে কোনো সম্পর্ক নাই হজ্জে বায়তুল্লাহর পরে আগে আপনার পরিবারে পর্দা ছিল না হেজাব ছিল না হজ্জে বায়তুল্লাহর পরে আর হেজাবের কোনো সমস্যা নাই পরিবারে আগে পরিবারে দিন ছিল না এখন পরিবার দিনের ভিত্তিতে গড়ে উঠছে কোরআনের সাথে সম্পর্ক গভীর হয়ে গেছে আকিদা পরিষ্কার হয়ে গেছে সেরেক নাই বেদাত নাই নেফাক নাই বাস আপনি মনে করবেন আমার হজ হজ্জে মাবরুক সোহার আল্লাহ আর যদি দেখেন যে না হজের আগে যে অবস্থা হজ থেকে ফিরে আসার পরেও একই অবস্থা বরং কোনো কোনো ক্ষেত্রে আরও অবনতিও হয় হজের আগের অবস্থা থেকে হজের পরের অবস্থা আরও অবনতিও হয় যদি দেখেন যে আগের অবস্থার সাথে পরের অবস্থার অবনতি বা সমান সমান তাহলে মনে করবেন আমার হজ হজ্জে মাবরুর হয় নাই এটাই হলো আপনার হজ কবুল হয়েছে কি হয় নাই মাবরুর হয়েছে কি হয় নাই সেটা বোঝার একমাত্র মাধ্যম আমরা সংক্ষিপ্তভাবে কয়েকটি পয়েন্ট আলোচনা করব আমি শুধু সাতটি পয়েন্ট আলোচনা করব যে আমাদের হাজদের মানে যারা হজ সম্পাদন করি বা যারা করতে যাচ্ছি আমার হজ পরবর্তী জীবনটা আমার আখলাকটা মামেলাটা কেমন হবে আজকে আমরা দেখি একটা জিনিস আমাদের সন্না খালি কয়েকটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে বাংলাদেশের সন্না কয়েকটা জিনিসকে সুন্না মনে করা হয় আর বাকি সুন্নার কোনো খবর নেই সুন্না হইল বাংলাদেশের প্রধানত তিনটি প্রধানত সুন্না হইল কয়টি আর সুন্না আর সালাসা একটা সুন্না হইল হাত কোথায় বানবেন এটা হলো একটা সুন্না যে বুকের উপরে বাঁধবেন না নাবির নিচে বাঁধবেন এটা হলো একটা সুন্না বাংলাদেশ আর একটা শূন্য হলো আমিন কি সশব্দে বলবেন না নিঃশব্দে বলবেন এটা হলো আরেকটা সুন্না আরেকটা শূন্য হলো রাফুল ইয়াদান করবেন কি করবেন না সুন্নত হলো বাংলাদেশে তিনটা এর বাহিরে মনে হয় আর বাংলাদেশে কোনো সুন্না নাই ওইসব সুন্নার কোনো আলোচনাও নাই ওইসব সুন্নার কোনো খবরও নাই শূন্য এই তিনটা সুন্না নিয়ে এক পক্ষ খোদবা দিচ্ছে মসজিদে বিশাল বিশাল খোদবা এমনকি সশব্দে আমিন বলার জন্য মুসল্লিকে মারছে গত শুক্রবারে যে সশব্দে আমিন বলল কেন এই জন্য মসজিদে আলেমেরাই দড়ি ফিটানো দিছে মানে এই এমন এক সুন্না গুরুত্বপূর্ণ সুন্না যে সে সুন্না তরক করছে মানে সুন্না হলো আসতে বলবে না জোরে বলবে এটা নিয়ে একতলাফ এই তিনটা সুন্না নিয়ে এক পক্ষ ব্যাপক আকারে মসজিদে মসজিদে খোদবা দিচ্ছে কেউ কেউ ওয়াজ মাহফিলের বিষয়বস্তু খালি এই তিনটা সুন্না হ্যাঁ। এর বাহিরে যে সুন্না আছে সেটার কোনো খবরে নাই অথচ সুন্না শুধু এবাদতের মধ্যে না সুন্না আখলাকের মধ্যে সুন্না মামালাতের মধ্যে সুন্না আকিদার মধ্যে আকিদার এক সময় কিতাব লেখা হয়তো নাম হয়তো কিতাব সুন্না মানে আকিদারকে বলা হয় সুন্না অথচ আকিদা দুনিয়ার সেরেক দুনিয়ার বেদাত কিন্তু সেটার সমস্যা নেই সেটা সুন্নার সাথে আকিদার কোনো সম্পর্ক আছে এটা কারো মুসলিম উম্মারে বাঙালির কোনো খবরে নেই এরপরে আখলাখ রাসুল্লাহ আখলাখ আর আমাদের আখলাখ আকাশ পাতাল সম্পূর্ণ পরিবর্তন অথচ আখলাখের ক্ষেত্রে সুন্না আছে সেই খবর নাই মামালাতের ক্ষেত্রে সুন্না লেনদেনের অবস্থা এত খারাপ দেখবেন আমাদের সহি আকিদার ভাই যারা ওই তিন সুন্না ভালোভাবে পালন করেন তাদের সাথে লেনদেন করে দেখবেন আমি তো বাস্তব ময়দানে দেখি যে লেনদেন করলে টাকা পয়সা নিয়ে মনোমালিন্য হয়ে সহি আকিদার ভাইদের মধ্যে ঝগড়াঝাটি মারামারি মানে লেনদেনের ক্ষেত্রে সুন্না নাই আর সেখানেও যে সুন্না আছে সেই সুন্নার কোনো খবর নাই অর্থাৎ মোয়ামালাত আখলাখ সর্বক্ষেত্রে সুন্না কিন্তু আমাদের সুন্না সীমাবদ্ধ হয়ে গেছে কয়েকটা মুসলিমীয় এবাদতের মধ্যে মনে করি যে এগুলোই মনে হয় সুন্না আচ্ছা আমরা যেই হজ্জে বাইতুল্লাহর যে হাজি সাহেবরা যাব তারা যেই ট্রেনিংটা নিব পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন ব্যাপী আমাদের যে ট্রেনিং কোর্সটা হবে হজ্জে বাইতুল্লাহ হলো একটা ট্রেনিং কোর্স এই ট্রেনিংটা কিসের ট্রেনিং তাওহিদের ট্রেনিং সুন্নার ট্রেনিং এখানে চল্লিশ দিন পর্যন্ত পঁয়ত্রিশ দিন ছত্রিশ দিন যেই কদিন আমরা থাকবো আমাদের মূল ট্রেনিং হলো তাওহিদের ট্রেনিং মূল ট্রেনিং হলো সুন্নার ট্রেনিং এখানে আমাকে আপনাকে হজের যতগুলা কাজ শেখানো হবে সবগুলা কাজের মূল উদ্দেশ্য তাওহিদ প্রতিষ্ঠা করা সেরেক দূরীভূত করা এর বাহিরে হজের কোনো কাজ নেই হজের যতগুলা কাজ আছে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সবগুলার মূল উদ্দেশ্য হলো তাওহিদ প্রতিষ্ঠা করা সেরেক দূরীভূত করা এটাই হলো হজের মূল কাজ দেখেন হজের মধ্যে নবী সাল্লামের সাথে সম্পৃক্ত কোনো কাজ নাই সব কাজ কার সাথে ইব্রাহিম আলহিসাল্লামের সাথে সম্পৃক্ত বরং নবী সালামের সাল্লামের কবজ জিয়ারতের জন্য যাওয়া এটাও নবী সালাম উদ্বুদ্ধ করেন নাই কোনো সহি হাদিসের মাধ্যমে হজের সাথে নবী সালামের জীবনীর সাথে জীবনের ঘটনাবলীর সাথে কোনো সম্পর্কই নাই আমরা যাই মিনা মোজদালিফা আরাফা কিন্তু নবী সাল্লাহ সাথে সম্পৃক্ত যে জাবালে নূর জাবালে নূর তব মক্কা মক্কার আমার কাছেই তারপরে আপনার জাবালে সুর এগুলোর সাথে কি হজের কোনো কাজ আছে কিছুই নেই সব ইব্রাহিম আলাইহিসালামের সাথে ইব্রাহিম আলাইসালামের সাথে কেন ইব্রাহিম আলাইহিসালাম এই জায়গাগুলোর সাথে তাওহিদের সম্পর্ক সেরেক দূরীভূত করার সম্পর্ক ইব্রাহিম আলাইসালামের মূল আন্দোলন ছিল তাওহিদ কায়েম করা সেরেক দূরীভূত করা হজ্জবায়তুল্লার মূল উদ্দেশ্য হলো এটাই যে আমার নিজেকে পরিবারকে সমাজকে সেরেক মুক্ত করা হিদের ভিত্তিতে গড়ে তোলা এই জন্য আপনি যখন হজ করবেন তখন আপনার দিন পরিপূর্ণ হবে এর আগে পরিপূর্ণ হবেন না কারণ হলো আপনি ওই ট্রেনিং এখনো পান নাই তাও হিদের ট্রেনিং তাও হিদের ট্রেনিং কিভাবে হলো দেখেন আপনি প্রথম যখন এহরাম বেদে হজর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন একটা তালবিয়া আছে তালবিয়া আছে না তালবিয়া মানে কি তালবিয়া কি বলেন তো দেখি স্লোগান তালবিয়া হলো তাওহিদের স্লোগান আল্লাহ সুবান দেখেন তাওহিদের স্লোগান শিখেছেন আপনি এখান থেকে বাংলাদেশ থেকে রওনা দিবেন সেই সেটি হারাম পর্যন্ত পৌঁছতে পৌঁছতে সমস্ত আসমান জমিন পাহাড় পর্বত নদী সর্বত্র শুধু তাওহিদের স্লোগান চলতে থাকবে দেখেন যদি মক্কা মোকাররামা মাঝখানে চতুর্দিক থেকে বিমান আসতেছে মক্কা রামার উদ্দেশ্যে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে আপনি জমিনে থাকি কল্পনা করতে পারবেন না যদি উপরে উঠে দেখেন যে আল্লাহ একবার আল্লাহর একটা ঘরকে কেন্দ্র করে লক্ষ লক্ষ হাজি আল্লাহর বান্দাবান্দি পাগলের মতো শত শত বিমান একদিকে আসতেছে সে আমেরিকা থেকে রওনা দিছে ফ্রান্স থেকে রওনা দিছে কোরিয়া থেকে রওনা দিছে জাপান থেকে রওনা দিছে ইন্দোনেশিয়া থেকে রওনা দিছে বাংলাদেশ থেকে কতগুলো বিমান একসাথে আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দিছে প্রত্যেকটা বিমানে উচ্চারণ হচ্ছে লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক লাব্বাইক আলা সারিক আলা কালাব্বাইক ইন্নাল হামদা লা আপনারা পারেন না তো বলেন না কেন এটা তো গর্ব করে বলবেন এটা আপনার অহংকার যে আল্লাহ আপনাকে তৌফিক দিছে এটা বলার এটা আল্লাহ সবাই তৌফিক দেন না সবাই জীবনে ইচ্ছা করলেও লাভবাহিক আল্লাহ লাভবাহিক বলতে পারে না এটা বিরাট নিয়ামতের ব্যাপার আরেকবার বলেন সবাই লাভবাহিক আল্লাহ লাভবাহিক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান লা যখন দেখবেন সাদা কাপড় পরে আপনি স্লোগান দিতে থাকবেন আপনার চোখের পানি অটোমেটিক আসবে এখনও তো ড্রেস পরেন নাই র্যাবের যখন ড্রেস পরে তখন র্যাব থাকে একরকম ড্রেস খুলে ফেললে আর্মি পুলিশ বিডিআর তখন হয় আরেক রকম ওই ড্রেস আসলে আপনার শরীরের শক্তি দ্বিগুণ বেড়ে যায় আল্লাহর ঘরের হাজিরা যখন ওই ড্রেস আসে সাদা কাপড়ের ড্রেস আর স্লোগান যখন মুখে আসে লাভবাইক আল্লাহ লাভবাইক তখন দেখবেন আপনার শারীরিক শক্তি মানসিক শক্তি অনেক গুণ বেড়ে গেছে আপনি মনে করবেন যে আমার মতো পাওয়ারফুল এই হাজিদের মধ্যে কেউ নাই সোহান আল্লাহ আল্লাহ বাড়াই দেন কিন্তু এই স্লোগান বুঝতে হবে এই স্লোগান কিসের স্লোগান তাওহিদের স্লোগান সেরেক মুক্ত হওয়ার স্লোগান লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাইক আলা শারিক এলাকা লাভবাইক লা শারিক এলাকা আপনার কোনো শরিক নাই ঘোষণা দিচ্ছেন বারবার আপনার কোনো শরিক নাই ইন্নাল হামদা ওয়াল মুলক সমস্ত প্রশংসা সমস্ত নিয়ামত সমস্ত রাজত্ব একমাত্র আপনার লা শারিক এলাক কোনো শরিক নাই এই স্লোগান সমস্ত আসমান ব্যাপী হচ্ছে বিমানের মধ্যে লক্ষ লক্ষ এট এ টাইম স্লোগান দিচ্ছে আবার দেখেন সাগর পথে হাজিরে আসে না সাগরের জাহাজে জাহাজে লঞ্চে লঞ্চে হাজি আসতেছে সাগরের মধ্যে স্লোগান দিচ্ছে লাভবাইক আল্লাহ লাভবাইক আবার দেখেন বাসে করে জেদ্দা থেকে নেমে মক্কার দিকে যাচ্ছে শত শত বাস আবার মদিনা নেমে মদিনার দিক থেকে আসতেছে কত দিক থেকে বাস আসতেছে সমস্ত বাসের মধ্যে উচ্চারণ হচ্ছে কি লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক লাব্বাইক আলা শারিক আলাকা তাওহিদের স্লোগান সমস্ত স্থলপথে জলপথে বিমান পথে সর্বত্র তাওহিদের স্লোগান তাওহিদের স্লোগান দেওয়াকে আল্লাহ ফরজ করে দিছে এই স্লোগান দিতে দিতে আসতে হবে আমার ঘরের দিকে তাহলে সর্বপ্রথম আমাকে আপনাকে হজের মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে কি তাওহিদ মুশরিকেরাও এরকম এই লাব্বাইক আল্লাহ লাব্বাইকের স্লোগান দিত আবু জেহেল আবুল হাবেরাও কিন্তু হজ করতো হজ করতো না হজ করতো না খালি হজের ব্যবস্থাপনা করত। হজের হাজিদেরকে পানি পান করাইতো হাজিদের থাকার ব্যবস্থা করত, খাওয়ার ব্যবস্থা করত। সব ব্যবস্থাপনা তাদের ছিল তারাও লাভবাহিক আল্লাহমা আব্বাইক বলতো কিন্তু তাদের লাভবাহিক আল্লাহমা আব্বাইক আর আমাদের লাভবাহিক আল্লাহমা আব্বাইকের মধ্যে এক জায়গায় পার্থক্য আছে আমরা বলি লাভবাহিক আল্লাহ হুম্মা লাভবাহিক লাভবাহিক আলা সারিক আলা কালাব্বাইক ওই আবু জেহেল আবুল হাবেরা বলতো কি লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক লাব্বাইক আলা সারে কালাকা ইল্লা সারে কান হুয়া লাকা তামলেকু হুয়া মালাক এখানে এই এই কিছু অংশ যোগ করতো তারা তারা বলতো কি যে আল্লাহ তোমার কোনো শরিক নাই তবে যাদেরকে তুমি নিজেই শরিক করে নিছ আমাদের দোষ নাই আমরা কিন্তু কাউকে শরিক করি নাই তুমিই করে নিছ তাদেরকে মুশ্রিকেরাই কথা বলতো কাদেরকে করে নিছে ওই যে কিছু কিছু নবীকে তুমি শরিক বানাই নিছ কিছু অলিয়া উলিয়াকে বানাই নিছ কিছু বুজুর্গকে বানাই নিছ কিছু ফেরস্তাকে বানাই নিছ তাদেরকে তুমি বানাই নিছ দেখবেন এই বাংলাদেশের যত মানুষ হজে যায় অসংখ্য মানুষ হজে যায় যারা ওই আবু জাহেল আবুল আহাবের এই আকিদা পোষণ করে হজে যায় তাদের তালবিয়া লাভবাহিক লা সারিক এলাকা লা সারিক এলাকা লাভবাহিক হয় না তাদের তালবিয়া হয় লা শারিক আলাকা ইল্লা শারিকান হুয়া লাকা তামলেক হুয়া মামালাক এই সিরকি চিন্তাধারা নিয়ে অসংখ্য হাজি আমাদের দেশ থেকে হজে যায় তার ধারণা যে শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর পক্ষ থেকে বিশেষ ক্ষমতা প্রাপ্ত তা আবু জেহেলের আকিদা তার আকিদা কোনো বেশ কম আছে আবু জেহেলেরা যেই লাভবাহিক আল্লাহ লাভবাহিক বলতে যে তালবিয়া বলতে তার তালবিও একই আল্লাহ আল্লাপাকে তালবিয়ার স্লোগানের মাধ্যমে তাওহিদ শিক্ষা দিচ্ছেন সেরেক মুক্ত হওয়া তাওহিদ প্রতিষ্ঠা করা তাওয়াপ শুরু করতেছেন শুরুতেই বলতেছেন বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে আপনি তালবিয়া এই তাওহিদের স্লোগান তারপর আল্লাহর কাছে একমাত্র দোয়া করতে হবে আপনি রুকনে ইয়ামেনি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত কি বলবেন রব্বানা ফিদ্দুনিয়া হাসানা হাসানা ওয়াকিনা আদা বান্নার দোয়া করতে হবে একমাত্র কার কাছে আল্লাহর কাছে আল্লাহ সেই ট্রেনিং আপনাকে সেখানে দিচ্ছেন যে ও মুমিন দোয়া করতে হবে একমাত্র আমার কাছে কাবার ঘরের কাছে আসে আমার কাছে করবা বাংলাদেশে গেলে খাজা বাবার কাছে করবা এটার জন্য তোমাকে হজে আনা হয় নাই হজে আনা হয়েছে এখানে যেমন আমার কাছে করবা বাংলাদেশে যাওয়ার যেখানে যাও সেখানেও আমার কাছে করবা একমাত্র এই তাওহিদ শেখানোর জন্য আল্লাপাকে আমাকে আপনাকে সেখানে নিচ্ছেন এরপর আপনি তাও আফশ্বাস করতেছেন দুই রাকাত সলাৎ আদায় করতেছেন আল্লাপাক ট্রেনিং দিচ্ছেন যে এই সলাৎ জীবনে কোনোদিন যেন বাদ না যায় এখানে আমার ঘরের সামনে আসি সলাৎ আদায় করবে আর বাংলাদেশে গেলে ফজরের সময় আজান দিলে খবর থাকবে না জামাতে হাজির হবে না এই অবস্থা যেন না হয় আপনি সাই করতেছেন দৌড়াদৌড়ি যে অংশটা সবুজ বাতি দেওয়া সেখানে কি বলবেন দেখি পারে কিনা কেউ এটা এই বাতটা টিপলে বোঝা যাবে যে আসলে বাত সব পাকছে হয়েছে কিনা নরম হয়েছে কিনা পাতিলের বাত তো সব টিপা লাগে না এটা কিন্তু কঠিন এটা অনেকে পারে না দৌড়ানোর সময় একটা দোয়া আছে রব্বেক ফিরওয়ার হাম ইন্নাকা আন্তাল আজল আকরাম শিখে নেবেন যেই যেই অংশটার মধ্যে আপনি দৌড়াইবেন এই অংশটার মধ্যে এই দোয়াটা বলবেন রব্বেক ফিরওয়ার হাম ইন্নাকা আন্তাল আজল আকরাম আল্লাহকে লক্ষ্য করবে রাবুল আলমিন আমাকে মাফ করে দাও আমার উপরে রহম করো আর তুমি হলে আজল আকরম তুমি হলে সবচেয়ে মহা সম্মানিত মহা ইজ্জতের অধিকারী মহা কারামতের অধিকারী সুহান আল্লাহ এখানে তাওহিদ শেখাচ্ছে আপনাকে আচ্ছা আরাফার ময়দানে গেলেন আরাফার ময়দানে সর্বশ্রেষ্ঠ দোয়া কোনটা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ সবাই পারে নবী দোয়া দোয়া আরাফা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দোয়া কোথায় আরাফা আচ্ছা দুনিয়ার যে জায়গায় সর্বশ্রেষ্ঠ দোয়া সেই জায়গায় কি আখেরি মোনাজাত হয় যে এফতাদাই মোনাজাত হয় ওয়াসাতেই মোনাজাত হয় মানে প্রথম মোনাজাত মাজারি মোনাজাত শেষের মোনাজাত তো শেষের মোনাজাত হলে তো এটা জীবনের জন্য শেষ এখন আমরা থেকে আবার প্রতি বছরও হয় প্রতি বছরের যদি হয় তো সেটা আখেরই হয় কেমনে সেটা তো প্রতি বছর চলতে আছে তাহলে আমাকে আপনাকে আরাফার ময়দানে যে দোয়াটা শিখাচ্ছে সেটা কিন্তু আল্লাহর কাছে কিছু ছাওয়া হচ্ছে না লাহুল মুলকু আলাহুল হামদু আল্লাহ এটার মধ্যে কি আপনার কিছু ছাওয়া আছে তো এটা দোয়া হইল কেমনে এটাতে আল্লাহ তাওহিদের ঘোষণা দেওয়া হচ্ছে এই তাওহিদের ঘোষণা দেওয়াটাই দোয়া আপনার কি দরকার আল্লাহ জানে না আপনি বলা লাগবে না আপনি খালি বসে বসে আল্লাহর গুণগান করবেন আল্লাহ আপনার সবকিছুর ব্যবস্থা করবেন সোহান আল্লাহ জন্য তাওহিদের স্বীকৃতি দেওয়া এটা বড় দোয়া নবিসাম বলছেন এটা শ্রেষ্ঠ দোয়া আল্লাহর কাছে কিছু ছাওয়া লাগবে না তাহলে আল্লাহ পাক আপনাকে আরাফার ময়দানে নিয়ে কিসের ট্রেনিং দিচ্ছেন তাওহিদের ট্রেনিং আপনি পাথর মারতেছেন পাথর মারার সময় কার বিরুদ্ধে আপনি জেহাদ ঘোষণা করতেছেন ইবলিসের বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে তাগুতের বিরুদ্ধে আপনি হজের থেকে ট্রেনিং নিয়ে আসছেন যে আজকে থেকে তাগুতের সাথে শয়তানের সাথে ইবলিসের সাথে আমার কোনো ধরনের বন্ধুত্ব নাই আমি শত্রুতা ঘোষণা করলাম জেহাদ ঘোষণা করলাম আপনি পাথর মারতেছেন সেখানে অনেকে আবেগে জুতো মারে ছাতাও মারে এত আবেগ আপনার বাংলাদেশে এসে আসার পরে আমরা দেখি ওই আবেগে হাজি সাহেব বাংলাদেশে এসে নিজে শয়তান বনে গেছে ওখানে শয়তানের বিরুদ্ধে বিশাল জেহাদ বাংলাদেশে আসার পরে নিজেই দেখি যে হাজি সাহেবদেরকে সমাজের বিভিন্ন জায়গায় ডাকে যে হাজি সাহেব একটু আসেন তো এখানে বিচারটা করে দেন হাজি সাহেব সেখানে দুই নম্বরই বিচার করে করে না অনেক হাজি সাহেব আছে বিয়ে শাদির অনুষ্ঠানে একটু হাজি সাহেবকে ডাকে হাজি সাহেব একটু আসেন তো মোহরটা ঠিক করে দেন এটা ঠিক করে দেন হাজি সাহেব মোহর ঠিক করে দেয় বিশ লাখ টাকা যাতে আদায় করতে না পারে তা হাজি সাহেবকে শয়তানি কাজ করছে না ভালো কাজ করছে শয়তানি কাজ করছে হাজি সাহেব মানে বাংলাদেশে এসে হজ করে এসে তিনি নিজেই ওই শয়তান বনে বসে আছে কিন্তু ওখানে শয়তানের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছে কারণ সে বুঝে নাই তাও হিত কি জিনিস সেরেক কি জিনিস সে এমনি গতানুগতিক কিছু আনুষ্ঠানিকতা করে হজ থেকে চলে আসছে তাহলে মূল কথা প্রথম পয়েন্ট যেটা আমাদের হজের হাজিদের মূল করণীয় তাওহিদের উপরে থাকতে হবে সেরেক জীবন থেকে ছেড়ে দিতে হবে সেরেক বর্জন করতে হবে দুই নম্বর হলো সুন্নার অনুসরণ এবং বেদাত বর্জন করতে হবে আল্লাপাক যতদিন বাঁচায় রাখে ততদিন আমি সুন্নতের উপরে থাকব বেদাত মুক্ত থাকব কারণ হজের আমি যাবতীয় ট্রেনিং নিছি সুন্নতের আলোকে সেখানে বেদাতের আলোকে কোনো কাজ করলে হজ আল্লাপাক কবুল করেন না তিন নম্বর হলো আপনি হালাল উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে হবে হজ থেকে আসলেন আবার আগের মতো হারাম উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ শুরু করে দিলেন তা আপনার হজ তো শেষ যেই হজ করে আসলেন আপনি হালাল উপার্জন সেখানে ট্রেনিং নিয়ে আসলেন সে ট্রেনিংয়ের আর কাজ হলো না তাওবার মধ্যে সবসময় থাকতে হবে যদিও আপনি শিশু হয়ে আসছেন কিন্তু আসে যদি মনে করেন আমার গুণা তো সব মা বা তাও বা কিসের দরকার নবী সাল্লা সাল্লাম রাত্রিবেলা দাঁড়াইতে দাঁড়াইতে পা গুলো ফুলে গেছে সাহাবাইকরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আতাসনা ও হাজা ওকাত গাফার আল্লাহ মা তাকাদ্দামিন জাম্বিকা আখার আল্লাহ পাক আপনার অতীতের পিছনে সব গুণা মাফ করে দিয়েছেন তাও কেন আপনি দাঁড়াইতে দাঁড়াইতে আপনার পা ফুলে যাচ্ছে আল্লাহ রসুলাম বলেন আফালা কোন আবদান শাকুরা আমি কি আল্লাহর শকর গুজার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হব না আল্লাহ আকবর তাহলে আল্লাহ পাক আপনার গুনা মাফ করে দিয়েছেন ভালো কথা গুনা মাফ করে দিয়েছেন এটা সুক্রিয়া স্বরূপ তো আগের থেকে আপনার আবাদত অনেকগুণ বেড়ে যাবে যে আল্লাহ আমার গুনা মাফ করে দিয়েছেন এই সুক্রিয়া আদায়ের জন্য তো আবাদত বেড়ে যাবে আসক্তি কমায় দিতে হবে আখেরা তো অভিমুখী হইতে হবে বেশি হাসান আল বসরি রাহমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে যে মাল হাজ্জুল মাবরুর হাজ্জা মাবরুর কি হাসান আল বাসরি রহমাউল্লাহ বলছেন হাজ্জা মাবরুর হলো জাহিদান ফিদ হজ্জে তুমি ফিরে আসক্তি যদি কমে আর যদি তো যে হজ হজ্জে কিন্তু হজ থেকে আসার পরে দুনিয়ার আসক্তি বেড়ে গেছে তাহলে তোমার হজ্জা মাবরুর হয় নাই সাত নম্বর যেটা এলতেজাম তাকোয়া ওয়াল ইস্তাকামা বা আদাল হজ হজের পরেও মৃত্যু পর্যন্ত তাকোয়ার উপরে ইস্তাকামত থাকতে হবে আল্লাপাক বান্দার শারীরিক কোনো কিছু গোস্ত রক্ত কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না গ্রহণ করেন কি ইয়ানা আলহ তাকোয়া মিনকুম আল্লাহ তাকোয়াটা ছান এই তাকোয়া যেন মৃত্যু পর্যন্ত বলবৎ থাকে সেদিকে চেষ্টা করতে হবে আমাদের আখলাখ সুন্দর করতে হবে আখলাকের ক্ষেত্রে মানে একজন হাজি সাহেবের আখলাক হবে অন্যদের থেকে ভিন্ন রকম একজন মুমিনকে দেখলে মুসকে হাসি দিবেন সুন্দরভাবে কথা বলবেন কিন্তু দেখা যায় অনেক হাজির সাহেব মুখ বন্ধ করে সব বসা থাকে মানে হাজির সাহেব শুধু মনে করে যে আমার ডিউটি হলো ওয়ালাইকুম সালাম বলা হাজির সাহেবের মুখ থেকে কোনোদিন আসসালাম আলাইকুম সহজে বের হয় না হাজির সাহেব মনে করেন আমি হাজির সাহেব আমি মুরব্বী আমাকে সবাই শুধু সালাম দিবে আমি সালাম নেওয়ার জন্য সালাম দেওয়ার জন্য না অসংখ্য হাজির সাহেবকে আমরা দেখি সালাম দেনা কাউকে সালাম নেওয়ার জন্য বসে থাকে মাঝে মাঝে দেখা যায় তাকে সালাম কেউ দেও নাই তাও সে বলে যে ওয়ালাইকুম আসসালাম <laughs> মানে ওই যে অভ্যাস হয়ে গেছে আসসালাম আলাইকুম আর মুখ থেকে বের হয় না বেরে হয় সবসময় ওয়ালাইকুম আসসালাম মানে তার মাথায় চিন্তাধারাই হলো যে আমি যেহেতু হাজি সাহেব মুরব্বী মানুষ আমি সম্মানের অধিকারী আমি আবার সালাম দিব কেন আমাকে সবাই সালাম দিবে নেওয়ার জন্য বসে থাকে কিন্তু তার হাজি সাহেবের আখলাখ এটা হবে না হাজি সাহেবের আখলাখ হবে রাসল্লাহ সাল্লামের আখলাখ নবী সাল্লামকে কেউ আগে সালাম দিতে পারতো না সব সময় আগেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজি সাহেবের মুখ থেকে এটাই বের হবে হাজি সাহেব দলবাজি করবে না আজকে মুসলিম আমাদের দেশে দলবাজিতে লিপ্ত যে দেখা যায় নিজের ফেরকা নিজের দলের হইলে এদেরকে সালামও দিবে মোসাফাও করবে নাস্তাও করাইব সব করব। নিজের ফেরকার বাহিরে যদি হয় নিজের দলের অন্তর্ভুক্ত না হয় সালাম তো দিবে না সালাম দিলে জবাবও না মুখের আরেকদিকে ফিরে রাখে সালাম জবাবও না মুখে দিয়ে আলাইকুম সালামও বলে না নাস্তা খাওয়ানো তো দূরের কথা মানে তারে ধারে কাছে ঘেসতে দিবে না তাহলে এগুলো হলো তাসুব দলবাজি ইসলামে এগুলো হারাম আমরা যে দোয়া করিস আল্লাপা কোরআন কারিমে দোয়া শিখেছেন বিল হাসরের নম্বর আয়াত আল্লাহ পাক বলছে তোমরা দোয়া করো যে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আমাদের আগে যত মুমিন মারা গেছেন ইমানের সাথে সবাইকে মাফ করে দাও আচ্ছা এখানে দোয়া করার সময় দেখেন আমরা কি বলি যে আল্লাহ আমাদের আগে যারা আমাদের দলের লোক মারা গেছে তাদেরকে মাফ করো অন্য দলের যারা মারা গেছে তাদেরকে মাফ করিও না এই কথা কেউ দোয়া করতে পারবে যে আল্লাহ আমাদের আগে যারা বিএনপি করে মারা গেছে সব এদেরকে মাফ করে দিও আওয়ামী লীগ করে যারা মারা গেছে আল্লাহ এদেরকে মাফ করিও না এটা বলে এখানে বলি যে সবাইকে মাফ করে দাও সকল মুমিন তো মরা মানুষের ক্ষেত্রে যেমন দলবাজি করি না সবার জন্য দোয়া করি তো জিন্দা মানুষের ক্ষেত্রে কেন দলবাজি মরা মানুষ যদি সবার জন্য আমি দোয়া করতে পারি তো জিন্দাও তো সবার জন্য দোয়া করব। সেই যেই দল কি করে না করে কোন ফেরকার কোন দলের কোন ফিরের মুরিদ কোন এয়ার মুরিদ এত কিছু তো আমার দেখার দরকার না সে মুসলমান মুসলিম ভাই বাস মুসলিম ভাই হিসেবে সবার কল্যাণ কামনা করব আমি আল্লাহ সাথেই দোয়া শিখেছে রব্বানা আল্লাহ তাজাল ফি কুলুবিনা গিল্লাল্লিল্লাদিন আমানো আল্লাহ কোন মুমিনের জন্য আমার অন্তরে হিংসা রাখিও না অথচ হাজি সাহেব অন্তরে মুমিনের জন্য হিংসালে বসে আছে এই এই হিংসা রাখা যাবে না অর্থাৎ আখলাককে সুন্দর করতে হবে সর্বশেষ যে কথাটা বলে আমরা শেষ করবো আল্লাহ পাকসুর আল বাকার একশত নিরানব্বই নম্বর আয়াতে বলছেন সুম্মা আফিদু মিন হাইতু আফাদান্নাস ওয়াস্তাগফিরুল্লাহ আল্লাহ ও বেশি বেশি করো আল্লাহর কাছে আল্লাহ দৈনিক সত্তর বার আরেকটা হাদিসে আসছে একশো বার একশো বারের অধিক তাওবা ইস্তাকফার করতেন সুতরাং হাজি সাহেবের মূল কাজ হবে সার্বক্ষণিক তাওবা এবং ইস্তাকফারের মধ্যে থাকা এটাই হলো মূল করণীয় এই জিনিসটি যদি থাকে হাজি সাহেবের আখলাখের মধ্যে ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত তিনি ইমানের উপরে তহিদের উপরে সুন্নার উপরে থাকতে পারবেন আর হাজি সাহেবের মূল মাকসাদ হবে আল্লাহ যখন মৃত্যু দান করবেন যেন ইমানের সাথে মৃত্যু দেন আল্লাহর মেহমান হিসাবে মৃত্যু দেন হজ্জে মাবরুরকারী হিসাবে আল্লাহাক মৃত্যু দেন এজন্য সম্মানিত হাজি সাহেব ভাই বোনেরা যারা হজ করার ইচ্ছা করছে আল্লাহ আমাদের সবাইকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন এবং যারা হজ করেছি তারা হজের ট্রেনিংয়ের আলোকে সমাজে বাস্তব জীবনে সেই ট্রেনিংকে আমরা বাস্তবায়ন করার আল্লাহাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল আলমিন ওসল্লাহ আল্লাহ নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওয়াসাল্লাম তসলিমন কাসিরা সোহানক আল্লাহ বিহামদিকা সাদু আল্লাহ ইলাহ ইল্লা আন্তা